Speaker, Pratno bom točno. Arigato. এখানে যারা উপস্থিত আছে সবারই উদ্দেশ্যে আমি একটি প্রতীক প্রতীকী রাখি এখানে বেঁধে রাখছি এটা বেঁধে এই রাখি বন্ধনে আমাদের মিলন আরো দৃঢ় হোক অক্ষয় হোক আমি গত জুলাই মাসে আজকে ত্রিশে আগস্ট অর্থাৎ তেসরা জুলাই থেকে তিন চার দিনে একটি নাটক লিখি এবং সেই ল্যাপটপটি আমি দেশের বর্তমান পরিস্থিতি অনুধাবন করে নাটকটা লিখেছি সেই জন্য আমার নিজেরও একটা খুব আগ্রহ আছে যে নাটক আমি পড়ে শোনাই কিন্তু আমার বর্তমান বয়স ছিয়াশি ছিয়াশি বৎসর বয়স এবং রোগজীর্ণ দেহ আমার তিনবার পেস মেকার বসানো হয়েছে বুকে কাজে সে আগ্রহ থাকলেও সাধ থাকলেও সাধ্য নেই তবু মনের জোরে প্রতিভা দেবীকে বলেছিলাম যে আমি সেই আমি আজ এসেছি আমি ঠিক সময় প্রস্তুত ছিলাম কিন্তু গাড়ির রাস্তার কলকাতার রাস্তা বুঝতেই পারে গাড়ি যেতে অনেক এক ঘন্টার উপর দেরি হয় দেরি হওয়াতে আমি দেরিতে এখানে পৌঁছেছি আর আমার নাটকটি করতে চল্লিশ মিনিট লেগেছিল এর আগে দু এক জায়গায় পড়েছি চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট লাগবে আচ্ছা আপনারা অনুমতি করলে আমি পড়তে আর অশোক সম্রাট অশোক ইতিহাসের প্রবাদ পুরুষ ঐতিহাসিকও বটে প্রবাদ পুরুষ সেই অশোকের জীবন উপর ভিত্তি করে আমার এই নাম অশোকের কলিম্ব জয় করেছেন কলিম্ব জয়ের পর তিনি ঘোষণা করেছেন সার্বভৌম উৎসব অর্থাৎ সমগ্র ভারতের সব দেশ রাজ্য জয় করেছেন সার্বভৌম বিপত্তি এবং এই উপলক্ষে একটি সার্বভৌম উৎসবের আয়োজন হয়েছে এবং আমরা কল্পনা করে নিচ্ছি যে ওখানে যেন সব সবার গৃহে সব নিমন্ত্রিত রাজন্যবর্গ এবং বিশিষ্ট প্রজাবর্গ সব আর মঞ্চে যেন রাজপুরুষরা দাঁড়িয়ে আছে রাজপুরুষদের মধ্যে দুজন এখানে উপস্থিত করা হয়েছে একজন মহামাত্ম প্রধানমন্ত্রী মহামাত্ম রাধাগুপ্ত মহামাত্ম হচ্ছেন রাধাগুপ্ত আর আরেকজন হচ্ছেন মহাসন্ধি বিজ্ঞান মানে হোম মিনিস্টার তিনি হচ্ছেন কল্লা কল্যাণ উপস্থিত নিমন্ত্রিত যারা কল্পনা করে দিচ্ছে যারা বসে আছেন তাদের মৌর্য সাম্রাজ্যকে মৌর্য সাম্রাজ্যের রাজধানী এই পাটলিপুত্রের কলিঙ্গ রাজ্য জয়ে সার্বভৌম এই মহোৎসব স্বয়ং সম্রাট অশোকের আগ্রহে আহত সুতরাং আহত সুতরাং তারই অনুপস্থিতিতে এই উৎসব অকল্প রাধা কবি মহামান্য রাজ অতিথিবর্গ আপনারা অনুগ্রহপূর্বক আরেকটু ধৈর্য ধারণ করুন মিথ্যা বলবো না আমিও অধীর হয়ে উঠেছি কিন্তু এক্ষণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে আরো কাল ধৈর্য ধারণ ভিন্ন অন্য কোনো পথ দেখছি না কি বলেন মহাসন্ধি বিগ্রাহী কল্যাত কল্যাণ ধৈর্য ধারণ ভিন্ন অন্য কোনো পথ আমিও দেখছি না মহামাত্য রাধাগুপ্ত ব্যাপারটা সত্যই খুব রহস্যজনক আমাদের আমরা এখন শঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়ছি রাজা আমি বিস্মিত আমি স্তম্ভিত প্রচন্নতম যুদ্ধে কলিঙ্গ রাজ্য জয় করে মহারাজা কিরাজ সম্রাট অশোক সার্বভৌম উৎসবের এই বিরাট অনুষ্ঠান আদেশ দেন তারই নির্দেশক্রমে ওই অনুষ্ঠানের দিনক্ষণ নির্দিষ্ট ছিল আজ এই শুভ দিনে সূর্যোদয়কাল কিন্তু আজ সূর্যোদয়ের পর এক প্রহর উত্তীর্ণ হতে চলেছে তবু সম্রাট উৎসবে অনুপস্থিত রাজপ্রাসাদ থেকে প্রাপ্ত সংবাদে প্রকাশ সম্রাট এখনো তার স্বয়নাগারে অবস্থান করছেন এবং এত বেলাতেও তার শয়নকক্ষে শুধু তার নয় সব বাতায়ন ভিতর থেকে অবরুদ্ধ নানা প্রচেষ্টাত মহারানীরা সম্রাটের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হঠাৎ বাহিরে দামামা বাঁচিয়ে ওঠে কল্যাণ ওই রাজপ্রাসাদ থেকে কেউ আসছে সম্রাট নাম নিশ্চয় দেখো তোকে রাজপুরী রাজকুমার মহেন্দ্র এবং রাজকুমারী ইন্দ্রা রাজা কি সংবাদ কুমার মহেন্দ্র এক মিথ্যা গীতার রুদ্ধদ্বারে করাঘাত করে মাথা খুঁড়ে কোনো সারা পেলাম না মা শিশুকালে মাতৃহীন হয়েছি আজ বোধ হয় পিতৃহীন হলাম রাধা না না মা এরূপ ধারণার কোনো কারণ নেই মা এই সার্বভৌম উৎসবে যোগ দিতে পিতার জরুরি আদেশ পেয়ে রাজগুরু ভগবান উপগুপ্তের আশীর্বাদ নিয়ে নালন্দা মহাবিহার বিদ্যালয় থেকে রথারোহণে আমি আর ভগিনী মিত্রা গতকাল রাত্রে এসে পৌঁছেছি পাটুলি সৈন্যদলের ক্ষুদ্র এক গুপ্ত বিদ্রোহ দমন করে তার দলপতিকে বন্দি করে আনা হয়েছে ঠিক সেই সময় কিন্তু সেখানেও সেখানেও পিতৃদেব অনুপস্থিত তবে কি ওই গুপ্ত বিদ্রোহের আর এক অংশের চক্রান্তে এই অভাবনীয় পরিস্থিতি কল্যাণ বিদ্রোহ ছিল অতি সহজে তা চূর্ণ করে দিয়েছে শুধু তাই নয় সম্পূর্ণ রাজপ্রাসাদ এবং এই সভাগৃহ রাজরক্ষী সৈন্য দলে পরিবেষ্টিত রেখেছে মানে গুপ্ত হত্যার তবে কোনো অবকাশ নেই মা মাত্র গুপ্ত হত্যা যদি নয় তবে কি আত্মহত্যা তুমি অত উতলা হয়ে না সম্রাট করবেন আত্মহত্যা যিনি যুদ্ধে এক লক্ষ লোক তখনই মহা সমারোহে জয়বাদ্য বাজিয়া উঠে সম্রাট আসছে কল্যাণ হ্যাঁ হ্যাঁ সম্রাট আসছে হ্যাঁ হ্যাঁ সম্রাট সার্বভৌম সম্রাট এসে পড়েছে জয় সম্রাটের জয় ধরিতে সবাগৃহ স্পন্দিত হয়েছে সম্রাট অশোকের প্রবেশ ঘোষণা ঘোষণা ঘোষণা চতুরদধি সলিল রাশি মেঘলা নীলীন সদ্দীপ গিরিপত্তনপতি বসুন্ধরাধীশ্বর পরমেশ্বর পরম ভট্টারব সার্বভৌম মহারাজা বিরাট সম্রাট অশোক জয় মাত্র এখন নয় জয় মাত্র বন্ধ সর্বাঙ্গে আমার কর্তব্য এই মহোৎসবে এত বিলম্বে যোগদানের জন্য ক্ষমা প্রার্থনা এগিয়ে গেল মন প্রেক্ষাগারে সমবেত মিত্র রাজন্যবর্গ প্রজাবর্গ সুস্বাগত উৎসবের নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পেরে আমি লজ্জিত আমি দুঃখিত আমি মার্জনা প্রাপ্ত কেন এই অভাবনীয় বিলম্ব সেই চমকপ্রদ কাহিনী আমি সর্বসমক্ষে বর্ণনা করব কিন্তু কিন্তু তারও পূর্বে আমার আরেক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে সেটি ক্ষুদ্র এক গুপ্ত বিদ্রোহের নায়কের বিচার বোধহয় সেই শৃঙ্খলিত সন্ন্যাধ্যক্ষ আমি তার বিচার করব অশোক সিংহাসনে যে বসিলেন পুনরায় জয়বাদ্য বাজিয়ে উঠিতেই অশোক চিৎকার করলেন বন্ধ রাখো জয়বাদ্য আদেশ প্রতিপালিত হইল রাধা মহামান্য সম্রাট চিরাচরিত প্রথা অনুযায়ী রাজ নর্তকীরা আপনাকে বরণ করবে না আমি জানি আমি জানি এটা একটা মাঙ্গলিক কুলভ প্রথা আপনারাও জানেন এই বড় উৎসবের শ্রেষ্ঠা নর্তকীকে আমি উপহার দিয়ে থাকি আমার অঙ্গুরিয়া কোথায় সেই অঙ্গুরিয়া নেই আজ তিন তিনটি দিন নেই কোথায় গেল সেই অঙ্গুরিয়া আমি জানি কিন্তু আমি তা বলব না আমি দেখতে চাই কি করে সেই উধাও অঙ্গুলিয়ককে কে উদ্ধার করে প্রশাসনিক দক্ষতা আজ আছে কি নেই তা আমি জানতে চাই ওই অঙ্গুলিয়ক উদ্ধার না হওয়া পর্যন্ত আবার সম্মুখে নিত্য গীত বাধ্য মন এইবার তবে আমি নিবেদন করছি আমারই দ্বারা নির্ধারিত সময়ে অনুষ্ঠেয় আজকের এই সার্বভৌম উৎসবে আমারই যোগদানে এই অভাবনীয় বিলম্ব কেন সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইয়া কয়েক পদ অগ্রসর হইয়া ও ও ও ও না না আমারই বিরুদ্ধে সেই গুপ্ত বিদ্রোহের নায়ক বিশ্বাসঘাতক সেই সন্ন্যাস ভক্তের বিচার কি যেন তার নাম হল্লাদ বিভা বসু তাকে আনা সম্মুখে তোমার সার্বভৌম সম্রাট লতজানু হয়ে অভিবাদন করো পাপিষ্ট আমার সামনে আমি দেখতে পাচ্ছি নরক হাতক দুর্বৃত্ত এক রাক্ষস কলিঙ্গ রাজ্যের স্বাধীনতা হরণ করতে গিয়ে যে নির্বিচারে হত্যা করেছে এক লক্ষ লোক গৃহহারা করেছে দেড় লক্ষ নরনার আর ওর সাম্রাজ্য বিস্তারের লালসাজনিত ওই যুদ্ধের ফলে গোটা দেশে শুরু হয়েছে দুর্ভিক্ষ আর মহামারী যাতে লক্ষ লক্ষ লোক মুমূর এত ওই রাক্ষস সন্তুষ্ট নয় এখন তার সংকল্প সিংহল অভিযান তার বিরুদ্ধে আমাদের এই বিদ্রোহ ওই অভিযান আর চলবে না চলবে আমার সিংহল অভিযান আসন্ন সেই অভিযানে সেই অভিযান তুমি কারাগার থেকে সচক্ষে দেখবে আর সবাই তা উপভোগ করবে সিংহল জয়ের পর তোমার বিচার হবে فقط বাবা নরকাদক্রাক্য যুদ্ধজনিত দুর্ভিক্ষ আর মহামারী আর কি শুধু কলিঙ্গে শুধু কলিঙ্গে দুর্ভিক্ষ আর মহামারী তোমাদের গ্রাস করতে ছুটে আসছে না হয়ে পারে প্রজাদের প্রদত্ত রাজস্বের সিংহভাগ তুমি ব্যয় করেছ প্রজা হিতে নয় যুদ্ধ জয়ে সৈন্যদের বেতনে অস্ত্র শস্ত্র নির্মাণে সমরোপকরণ ক্রয় এবং অপর এক দেশের মানুষ মারতে শুধু মানুষ মারতে না মানুষের সৃষ্ট যা কিছু যা কিছু সুন্দর সব কিছু ধ্বংস করতে ওই মৌর্য সাম্রাজ্যের ঐশ্বর্য যে তিন দিন বাড়ছে তা এক পূর্ণের চোখে পড়ে আশ্চর্য মহাসঙ্গীত বিদ্রোহী মহামাত্র আপনারা কি বলেন রাধা এই বিশাল মৌর্য সাম্রাজ্যে দুর্ভিক্ষ বন মহামারী অশ্রুত আপনি কি বলেন মহাসন্ধি বিগ্রাহী কিছু দরিদ্র লোক লোক পৃথিবীর সব দেশে বিরাজ করে আর মৃত্যু পৃথিবীর কোন দেশে সম্রাটের সাম্রাজ্য তার ব্যতিক্রম তাই বলে এখানে দুর্ভিক্ষ বা মহামারী চলছে সে কথা বলেন সত্যি অপলাভ মিথ্যাবাদী চাটুকারের দল যারা প্রজাদের দিকে ফিরে তাকায় না কোন দেখে শুধু নিজেদের স্বার্থ এই দুর্বৃত্তের স্পর্ধা দেখেছেন আশ্চর্য কি দুঃসাহস লোকটা শুনছি আমি সব শুন আমি আমি আমি এই দুই কানে অনেক কিছুই শুনছি হঠাৎ সেখানে আরক্ষা অধ্যক্ষের প্রবেশ সঙ্গে বন্দি এক কৃষক যুবক আরক্ষা অধ্যক্ষ মহামান্য সার্বভৌম সম্রাট আপনার অপরহিত অঙ্গুরীয় Haydi gitmere hamid. Haydi রাজধানীতে বিক্রি করতে এসে ধরা পড়েছে সহস্র সুবর্ণ মুদ্রা পেলে এই অঙ্গনিয়ম দেবে নতুবা হাত ছাড়া করবে রক্তাক্ত কারণ অঙ্গুরীয়ক না পাওয়াতে একে বলপূর্বক ধরে আনতে হয়েছে তাতে সামান্য কিছু প্রহারের ফলে বোধহয় রক্ত রক্ত ছিল এই অঙ্গুরীয়ক কিভাবে পেল ওকে বলতে পারো কৃষক যুবক হাউমাউ করিয়ে কাঁপিয়ে উঠে আমি চুরি করিনি হুজুর আমি চুরি করিনি তবুও আমাকে চোর বলছে ধরে মেরেছে কল্যাণ কোথায় তোমার বাড়ি এক দূরে রামপুরে কি করে চলে চলে না হুজুর জিনিসের দাম তো আকাশে উঠেছে গ্রামে চলছে দুর্ভিক্ষ খেতে পায় না কেউ বিবাহ রাজদরবারে জানিয়েছিলেন কে শুনবে আমাদের কথা কালি দেয় না কেউ গুপ্তচরের মুখে সম্রাট কিন্তু শুনেছিলেন তিন দিন পূর্বে গভীর নিস্তব্ধ নিষ্ঠে রাজপ্রাসাদ থেকে গোপনে ছদ্ম ছদ্মবেশে বেরিয়ে এক দূর ওই রামপুরে চলে যান তিনি আগেকার দিনে অনেক রাজারা যেমন খেতেন বহু বাড়িতে গিয়ে তিনি দেখেন সত্য সত্যই দুর্ভিক্ষ হ্যাঁ হ্যাঁ খাদ্যাভাবে অনাহারে গত তিন মাসের মধ্যে বহু লোক মৃত বহু লোক অর্ধমৃত আর বহু বহু লোক মুমূর্ষ শুধু অনাহারে নয় ha <laughs> প্রদীপের নিচে জমাট অন্ধকার সাবধান সংযত হও যুবক রাত্রি শেষ হয়ে আসছে দেখে সম্রাট শেষ বাড়িতেও যান শেষ বাড়িতে যান দেখেন এক বৃদ্ধা মাতা তার যুবা পুত্রকে বলছেন তোর ছোট ভাই দুটোকে বাঁচাস সারাদিন ধুকতে ধুকতে যে কটা শাক পাতা তুলেছি তোর হাতে দিয়ে গেলাম সম্রাট চোখের উপর ওই বৃদ্ধার মৃত্যু দৃশ্যটি দেখলেন যুবক পুত্রটি কেঁদে উঠতে উঠতেই দেখে লক্ষ্মী তার হাতের মাঙ্গলিক অঙ্গরিয়াকটি তার হাতে দিয়ে বলছে এই অঙ্গরিয়াকটি বিক্রি করে যে অর্থ পাবে তাতে তোমাদের গোটা গায়ের লোক কদিন খেয়ে বাঁচতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই তাই তবে সম্রাট সম্রাট বুঝলেন মনে হয়েছিল লোকটা দেবদূত রাজধানীতে আংটিটা বিক্রি করতে এসে কিন্তু মার ধর খেলাম কপাল কপাল গরিবের কপাল মহামাত্র ওই অঙ্গুরি আপনি যদি ফেরত নিতে চান তবে দশ হাজার স্বর্ণ মুদ্রা ওকে দিতে হবে কিন্তু সবার আগে ওর সেবা শুশ্রূষার ব্যবস্থা করুন এখন যুবক দেবদূতের গলা আর এই রাজার গলা এই যে দেখছি একই গলা একই গলা কিন্তু পোশাক আলাদা যখন যেমন তখন তেমন সচেতন ব্যবস্থা হোক আরক্ষা লোকটিকে সেখান থেকে লইয়া গেল লোক দেখানো এই ছিটে ফোটা মহানুভবতায় তোমার পর্বত প্রমাণ পাপে কিছুমাত্র প্রায়শ্চিত্ত হবে না খাদক রাক্ষস রাক্ষস রাজ আদেশদিন সম্রাট চিরতরে স্তব্ধ করে দিই ওই অসংযত কণ্ঠ কোন লাভ নেই মহাসন্ধি বিগ্রাহী ওই কণ্ঠের চেয়ে লক্ষ প্রখর শক্তিশালী আত্মনাদ আর আমার কর্ণে অহরহ হেসে আসে কলিঙ্গ যুদ্ধে সর্বশান্ত নরনারী কণ্ঠ থেকে আমি কি করে রোধ করবো আমার আহার বিহার নিদ্রা জাগরণ সব কিছুই বিষাক্ত হয়ে যায় সেই আত্মনাথ আর অভিশাপে আমার দুরন্ত দুরারোগ্য এই ব্যাধি কেউ দমন করতে পারেনি আজও ওই সেই রক্ত ওই সেই অভিশাপ আক্রমণ করেছে আমাকে আমি স্পষ্ট শুনছি সহ্য করতে পারছি না তোমরা আমাকে অধিক করে দাও বধির করে দাও বধির করে দাও ভগবান উপগুপ্ত রক্ষা করো আমাকে মহেন্দ্র ছুটে পিতা ভগবান উপগুপ্তকে আপনার এই ব্যাধির কথা সবিস্তারে বলেছি তিনি হেসে উঠে বললেন এই ব্যাধি দূর করা অতি সহজ বলেননি মিত্রা হাফিজা হ্যাঁ, তিনি বললেন তোমাদের পিতৃদেবকে বলো যুদ্ধ বিগ্রহে তিনি যত লোকে অপকার করেছেন শান্তি প্রতিষ্ঠা করে তত লোকের উপকার করুন তাতেই তার সকল ব্যাধি দূর হবে সত্য সত্য ফলক এই কথা তিনি বলেছেন আপনার